আজ আমি আপনাদের ইসলামের প্রথম শহীদ জননী সুমাইয়া রাদি আল্লাহ তাল আনহার ঘটনা শোনাব হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন প্রিয় নবীজির ডাকে সর্বপ্রথম যারা সাড়া দেন পাশে এসে দাঁড়ান জীবন মরণ সোপে দেন পবিত্র ইসলামের তরে তাদেরই অন্যতম হজরত আবু বকর হজরত বেলাল হজরত খাব্বাব হজরত সোহাইব হজরত আম্মার ও হজরত সুমাইয়া রাদি আল্লাহ তাল আনহুম সে ছিল এক ভয়ঙ্কর পরীক্ষাকাল ভাগ্যবানদের ইসলাম গ্রহণের এক একটি সংবাদ বিষাক্ত তীর হয়ে বিদ্ধ হতো বেইমান আবু জেহেলের অন্ধ আত্মায় তারা ক্ষুব্ধ হতো হিংস্রতায় ফেটে পড়ত সেই ক্ষোভ ক্রোধ ও হিংস্রতা একসময় চরম পাশবিক জঘন্যতায় রূপ নিল তারা জোর করে ইসলামকে প্রতিহত করবে ভাবল সত্যের যে প্রদীপ জেলেছেন স্বয়ং প্রভু মুসলমানদের মধ্যে কেউ কেউ ছিলেন বেশ শক্তিশালী বংশের শক্তি বৃত্তের বল সবই ছিল তাদের যেমন হজরত আবু বকর রাদি আল্লাহ কিন্তু অনেকেই ছিলেন এমন যাদের কোনো শক্তি ছিল না না বংশের না বৃত্তের হজরত বেলাল হজরত সোহাইব হজরত আম্মার হজরত ইয়াসির ও হজরত সুমাইয়া রাদি আল্লাহ তাল আনহুম তাদেরই মধ্যে হজরত আম্মার রাদি আল্লাহ তাল আনহুর মা হলেন হজরত সুমাইয়া রাদি আল্লাহ তাল আনহা আর তার বাবা হলেন হজরত ইয়াসির রাদি আল্লাহ তাল আনহু বাবা হজরত ইয়াসির আদি আল্লাহ তালানহু ছিলেন মূলত কাহতানের অধিবাসী হারানো ভাইয়ের সন্ধানে এসেছিলেন মক্কায় তারপর থেকে যান এখানে স্থায়ীভাবেই চুক্তি ও সন্ধিবদ্ধ হন মক্কার আবু হুজাইফার সঙ্গে অবশেষে আবু হুজাইফার দাসী সুমাইয়াকে বিয়ে করেন এই ছিল ইসলাম পূর্ব ঘটনা অতঃপর এই যুগল থেকে জন্ম নেন হজরত আম্মার রাজি আল্লাহ তাই মক্কায় আম্মার পরিবারের কোন শক্ত খুঁটি ছিল না আর খুঁটি ছিল না বলেই মক্কার কাফেরদের রক্তচক্ষুর প্রধান টার্গেট ছিল এই আম্মার পরিবার নির্যাতনের তাপিত প্রান্তরে ছিল হজরত সুমাইয়া ইয়াসির ও আম্মারের বাস প্রচণ্ড গরমকালে মক্কার বালুকাময় প্রান্তরের প্রতিটি বালুকণা জ্বলন্ত অঙ্গারের মতো দাউ দাউ করত তার উপর দিয়ে ভর দুপুরে কেউ হেঁটে যাওয়ার সাহস করত না পায়ে ফোসকা পড়ে যেত তাপিত এই জ্বলন্ত বালুর উপর তাদের শুইয়ে রাখা হতো অবাধ্য জানোয়ারকে যেভাবে পেটাই করা হয় সেভাবে পেটাই করা হতো তাদের তাদের একটাই অন্যায় তারা মুসলমান হাতের তৈরি পাথরের মূর্তিগুলোকে এখন তারা আর খোদা মানে না তারা খোদা মানে প্রকৃত খোদাকে প্রহারে প্রহারে বেহুশ করে ফেলা হতো তাদের কখনো বা শাস্তির ধরন পরিবর্তন করত তারা গরম পানির মধ্যে চেপে ধরে রাখত মাঝে মধ্যে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখত শরীরের চর্বিগুলো গলে গলে পানি হয়ে পড়ত আর তারা আকাশের দিকে তাকিয়ে ডাকত কেবলই আল্লাহকে কারণ এক আল্লাহ ছাড়া তাদের আর কোনো সহায় ছিল না তাছাড়া হজরত সুমাইয়া আর হজরত ইয়াসির আদি আল্লাহ তাল আনহুমা ছিলেন বয়সের ভারী দুর্বল গায়ে শক্তি ছিল না তবে হৃদয়ে বিশ্বাসের বল ছিল আর সেই বলেই লড়ে যাচ্ছিলেন তারা সময়ের সেরা ফেরাউনের বিরুদ্ধে প্রচন্ড নির্যাতন আর দাবানলের ভেতর থেকেও কেবল আহাদ আহাদ স্লোগানে জাগিয়ে রাখতেন বিশ্বাসের প্রতিটি রক্তকণাকে মাঝে মধ্যে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তাদের পাশ দিয়ে যেতেন দেখতেন জ্বলন্ত অঙ্গারে পুড়ে মরছে আল্লাহর সৈনিকেরা বুড়ো মা বাবার সঙ্গে কচি আম্মারও নবীজি কখনো আম্মারের মাথায় হাত রেখে বলতেন ইয়া না রুকুনি বারদাউসালামান আলা আম্মার কামা কুন্তি আলা ইব্রাহিম হে আগুন ইব্রাহিমের জন্য যেমন শান্তিদায়ক শীতল হয়ে গিয়েছিলে আম্মারের জন্যেও তেমনই হয়ে যাও হজরত সুমাইয়া ও হজরত ইয়াসির রাজিয়াল্লাহ তালানহুমাকে যখন নির্যাতিত হতে দেখতেন তখন বলতেন ইয়াসির পরিবার ধৈর্য ধরো কখনো বা বেদনার ভার সইতে না পেরে প্রিয়তম প্রভুর দরবারে এই বলে প্রার্থনা করতেন হে আল্লাহ তুমি ইয়াসিরের পরিবারকে ক্ষমা করো কখনো বা বলতেন ইয়াসিরের পরিবার সুসংবাদ শোনো বেহেশ তোমাদের অপেক্ষায় অধীর নবী সাল্লাহ আলী ওসাল্লামেরই বা কি করার ছিল তার ডাকে সাড়া দিয়ে তারই চোখের সামনে কোনো অন্যায় ব্যতীত এভাবে নির্যাতিত হচ্ছে তারা তাও সুমাইয়ার মতো একজন কৃতদাসী এত নির্যাতন এত শাস্তি ও এত অত্যাচারের পরও সত্যের পথে অবিচল অটল নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি পরম বিশ্বাস ও ভালোবাসায় নমিত ও নিবেদিত নমরুদের অগ্নিকুণ্ডে যেমনটি ছিলেন হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম কোরাইশদের নির্মমতা মাঝে মধ্যে সীমা ছাড়িয়ে যেত তখন আর তারা মানুষ থাকত না বন্য হায়নাদেরও হার মানত তারা তখনই অসহায় দুর্বল নিরপরাধ মানুষগুলোকে লোহার পোশাক পরিয়ে জ্বলন্ত বালুর উপর দাঁড় করিয়ে রাখত মাথার উপর থেকে আকাশ ভারী বর্ষার মতো তাপ ঢালত বাতাস বয়ে আনত ক্ষিপ্ত লেলিহান আর পায়ের তলার তপ্ত বালুরাশি তুষের আগুনের মতো সেদ্ধ করে তুলত দুটি পা অসহায় সুমাইয়া অসহায় ইয়াসির আর অসহায় আম্মার দগ্ধ হতে থাকতেন সেই ভয়ঙ্কর জ্বালায় ইমানের সেই অগ্নি পরীক্ষা ভাষাতীত বর্ণনাতীত একদিনের ঘটনা ভয়ঙ্কর জাহান নামে দগ্ধ হচ্ছেন হজরত সুমাইয়া রাদি আল্লাহ তাল আনহা তার সামনে দিয়ে যাচ্ছিল বেইমান আবু জেহেল হজরত সুমাইয়া রাদি আল্লাহ তাল আনহাকে দেখেই তার ভেতরটা জ্বলে উঠল জ্বলে উঠল নিজের পরাজয়ের কথা ভেবে শরীরের প্রতিটি লোমকূপ থেকে যেন ধিক্কার বানে জর্জরিত হচ্ছিল আবু জেহেল ভাবছিল ওরা দুর্বল কৃতদাস ওরা আর এই সুমাইয়া একজন অসহায় বুড়ি অথচ কত শাস্তি দিলাম কিন্তু একটুও নরম হল না মাথা নোয়াবার কোনো লক্ষণই নেই এত অত্যাচারের ভেতরেও সেই আহাদ আহাদ রব এক আল্লাহ এক আল্লাহ স্লোগান আবু জেহেল আর ঠিক থাকতে পারল না পাপের হাওয়া তার ভেতরে মহাতুফান সৃষ্টি করল হাতে ছিল একটি বিষাক্ত বর্ষা ছড়ে মারল হজসমাইয়া রাজি আল্লাহ তাল আনহার লজ্জাস্থানে ভাগ্যবতী মহান বেহিস্তি নারী নীরবে ঘুমিয়ে পড়লেন শাহাদাতের শরাব পেয়ে ইসলামের চিরসবুজ শান্তি বৃক্ষ সিক্ত হল সর্বপ্রথম এই জান্নাতি নারীর পবিত্র লাহুতে পৃথিবীর সমগ্র নারী জাতির জন্য এ এক বিস্ময়কর গৌরব খোদার দিনকে জিন্দা করার জন্য রক্ত দিয়েছেন তো অনেক ভাগ্যবাণী নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের প্রিয়তম চাচা হজরত হামজা রাদি আল্লাহ তালানহু হজরত হানজালা হজরত সাদ আবদুল্লা ইবনে জাহাজ হজরত হুজাইমা থেকে শুরু করে কত ভাগ্যবান জীবন দিয়েছেন আল্লাহর দিন প্রতিষ্ঠার খাতিরে দিচ্ছেন আজও আফগান কাশ্মীর ইরাক সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু সর্বপ্রথম খোদার রাহে জীবন বিরাবার গৌরব সেই হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালানহার তিনি ইসলামের ইতিহাসে প্রথম শহীদ অবশ্য হজরত ইয়াসির আদি আল্লাহ তালানহ ইতিপূর্বে মক্কার বেইমানদের নির্যাতনে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন বেঁচে আছেন শুধু হৃদয়ের ধন আম্মার আদি আল্লাহ তালানহ তারও অনেক পরে আল্লাহ তালা যখন মুসলমানদের মদিনায় প্রতিষ্ঠিত করেন তখন তারা ঘুরে দাঁড়ান ইসলামের পতাকাকে সমুন্নত করার অবিনাশী প্রেরণায় উজ্জীবিত নবীর সঙ্গীগণ জ্বলে ওঠেন ইসলামের বজ্র হিম্মতে রুখে দাঁড়ান আধারচারী সন্ত্রাসী বেঈমানদের বিরুদ্ধে সংগঠিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ সত্য মিথ্যা আলাদা হয়ে উঠার যুদ্ধ আল্লাহর সৈনিকেরা ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনে সত্য প্রতিষ্ঠার যুদ্ধে আল্লাহ তালা বিজয় দান করেন মুসলমানদের এমনকি মক্কার সবচেয়ে বড় বোয়াল আবু জেহেলটাও মারা যায় এই যুদ্ধে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের পাশে তখন আম্মা বীর জননীর বীরপুত্র আম্মার সামনে দুর্ভাগা আবু জেহেলের লাশ অসহায় বৃদ্ধা শহীদ জননীর রক্ত মাখা বদনখানি স্বরূপে ভেসে উঠল আম্মারের চোখের তারায় নবী সাল্লাহ আলী হুসাল্লাম তখন সান্ত্বনার সুরে বললেন কাতালুল্লাহু কাতিলা উম্মিক আল্লাহ তালা তোমার মায়ের হত্যাকারীকে ধ্বংস করে দিয়েছেন